บุ๊กทู สิบห้าปนิโรปนิโรผลไม้และอาหารผลเอบงขาบาร์ผลเอบงขาบาร์ดิฉันมีสตรอเบอรี่อาม আমার কাছে একটা স্ট্রবেরি আছে আমার কাছে একটা স্ট্রবেরি আছে ดิฉันมีกีวีและแตงโม আমার কাছে একটা কিউই এবং একটা তরমুজ আছে আমার কাছে একটা কিউই এবং একটা তরমুজ আছে ফ্রুট আমার কাছে একটা কমলা লেবু এবং একটা আঙুর আছে আমার কাছে একটা কমলা লেবু এবং একটা আঙুর আছে ดิฉันมีแอปเปิลและมะม่วง আমার কাছে একটা আপেল এবং একটা আম আছে আমার কাছে একটা আপেল এবং একটা আম আছে ดิฉันมีกล้วยและสับปะรด আমার কাছে একটা কলা এবং একটা আনারস আছে আমার কাছে একটা কলা এবং একটা আনারস আছে ดิฉันกำลังทำสลัดผลไม้ আমি একটা ফ্রুট স্যালাড বানাচ্ছি আমি একটা ফ্রুট সালাদ বানাচ্ছি ดิฉันกำลังทานขนมปังปิ้ง อามีโตสต์ขัดชีอามีโตสต์ขัดชีดิฉันกำลังทานขนมปังปิ้งกับเนย อามีมาคุนดีเอ็กต้าโตสต์ขัดชีอามีมาคุนดีเอ็กต้าโตสต์ขัดชี ดิฉันกำลังทานขนมปังปิ้งทานเนยและแยม আমি মাখন এবং জ্যাম দিয়ে একটা টোস্ট খাচ্ছি আমি মাখন এবং জ্যাম দিয়ে একটা টোস্ট খাচ্ছি ดิฉันกำลังทานแซนด์วิช আমি একটা স্যান্ডউইচ খাচ্ছি আমি একটা স্যান্ডউইচ খাচ্ছি ดิฉันกำลังทานแซนด์วิชทาเนยเทียม আমি মার্জারিন দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি আমি মার্জারিন দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি ดิฉันกำลังทานแซนด์วิชทาเนยเทียมและใส่มะเขือเทศ আমি মার্জারিন এবং টমেটো দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি আমি মার্জারিন এবং টমেটো দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি খাও আমাদের রুটি এবং চাল প্রয়োজন আমাদের রুটি এবং চাল প্রয়োজন เราต้องการปลาและสเต็ก আমাদের মাছ এবং স্টেক প্রয়োজন আমাদের মাছ এবং স্টেক প্রয়োজন আমাদের পিৎজা এবং স্প্যাগেটি প্রয়োজন আমাদের পিৎজা এবং স্প্যাগেটি প্রয়োজন এছাড়া আমাদের আর কি প্রয়োজন এছাড়া আমাদের เราต้องการแครอทและมะเขือเทศสำหรับทำซุป সুপের জন্য আমাদের গাজর এবং টমেটো প্রয়োজন আর কি প্রয়োজন সুপের জন্য আমাদের গাজর এবং টমেটো প্রয়োজন ซูเปอร์มาร์เก็ตอยู่ที่ไหน সুপারমার্কেট কোথায় সুপারমার্কেট